দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে মা হলো সেই বড় প্রিয়জন মা হলো সেই বড় প্রিয়জন মমতা ভরা শুধু জারি প্রাণে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে সোহাগে আদরে ভরিয়ে দায় প্রাণ আনন্দে নেচে ওঠে হৃদয়ের ফুলেল বাগান সোহাগে আদরে ভরিয়ে দায় প্রাণ আনন্দে নেচে ওঠে হৃদয়ের ফুলেল বাগান মায়ের মুখের মিষ্টি কথায় দুঃখ থাকে না মনে ভরে যে হৃদয় মায়ের মুখের মিষ্টি কথায় দুঃখ থাকে না মনে ভরে যে হৃদয় মা হল সেই বড় প্রিয়জন মা হল সেই বড় প্রিয়জন মনে পড়ে শুধু তারে প্রতিক্ষণে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে মা হলো সেই বড় প্রিয়জন মা হলো সেই বড় প্রিয়জন মমতা ভরা শুধু যারে প্রাণে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে সীমাহীন যাত না শোয়ে শোয়ে মা আমাকে করেছে লালন ঢেলে দিয়ে শত মমতা সীমাহীন যত না শোয়ে শোয়ে মা আমাকে করেছে লালন ঢেলে দিয়ে মমতা দুহাত তুলে খোদার কাছে করে দোয়া মাগো কেঁদে কেঁদে দুহাত তুলে খোদার কাছে করে দোয়া মাগো কেঁদে কেঁদে মা হলো সেই বড় প্রিয়জন মা হলো সেই বড় প্রিয়জন ব্যথা দিও না সেই মায়েরই মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে মা হলো সেই বড় প্রিয়জন মা হলো সেই বড় প্রিয়জন মমতা ভরা শুধু জারি প্রাণে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে Exclusively on bdmusicyogot.com